السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ولا عدوان إلا على الظالمين أما بعد প্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি সোনালী শিশু অনুষ্ঠানটি সোনালী শিশু অনুষ্ঠানে আমরা আজকের পর্ব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের বুদ্ধিবৃত্তিক এবং তাদের মেধাগত উৎকর্ষ সাধনের জন্য তাদের জ্ঞানগত উৎকর্ষ সাধনের জন্য আমাদের করণীয় তাদের জ্ঞানগত উন্নয়নের জন্য আমাদের করণীয় আমরা যে আলোচনা যে সিরিজ আলোচনা শুরু করেছি তাতে আমাদের মূল যে যে আপনার হেডিং ছিল তা হলো যে শিশুদেরকে ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে গঠন করার ক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকবে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে শিশুকে যদি আমরা একজন ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে তৈরি করতে চাই যদি তাকে শক্তিশালী ইসলামিক পার্সোনালিটি হিসেবে তৈরি করতে চাই তাহলে আমাদের অনেকগুলো মূল স্তম্ভকে সামনে রেখে কাজ করতে হবে মূল ফোকাসড এরিয়াকে সামনে রেখে কাজ করতে হবে তোমাদের একটা স্পেশাল ফোকাসড এরিয়া হচ্ছে যে আলবেনা আল ইলমি ওয়াল ফিক্রি যে তার চিন্তাগত তার জ্ঞানগত উৎকর্ষ সাধন জ্ঞানগত ভিত্তি তৈরি করে দেয় এটা আমাদের দায়িত্ব এই জ্ঞানগত ভিত্তি এটা তৈরি করার জন্য আমাদেরকে আটটি মূলনীতির উপর ভিত্তি করে কাজ করতে হবে প্রথমত হচ্ছে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এটি স্বীকার করতে হবে এই অনুভূতি তৈরি করতে হবে যে শিশুদের তাদের অধিকার হচ্ছে তাদেরকে শেখানো তাদেরকে শেখানো তাদেরকে শিক্ষা দেয়া পড়াশোনার লেখাপড়ার ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেওয়া এবং তারা পড়াশোনার ক্ষেত্রে তারা কি শিষ্টাচার মেনটেন করবে এগুলো তাদেরকে শেখানো এটি কিন্তু আমাদের দায়িত্ব দু নম্বর হচ্ছে যে শিশুদেরকে কোরআনের এবং হাদিসের সুন্নার একটু বিশেষ অংশ কমপক্ষে তাদেরকে শিখিয়ে দিতে হবে এবং কোরআন এবং সুন্না এই শেখার ক্ষেত্রে তাদের যে তাদের যে এখলাস এখলাসের বিষয়ে তাদেরকে জানাতে হবে যে তারা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজটি করে তিন নম্বর হচ্ছে একজন উত্তম শিক্ষক তাদের জন্য নির্বাচন করা তাদের জন্য জন্য উত্তম শিক্ষিকা নির্বাচন করা কারা তাদেরকে পড়াচ্ছে কারা তাদেরকে পড়াবে এরকম শিক্ষক উত্তম শিক্ষক তাদের জন্য নির্বাচন করা চতুর্থ যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে যে শিশুদেরকে আরবি ভাষা খুব ভালো করে শেখানো আরবি ভাষা the language of the Quran the language of the prophet সাল্লাম দ্য ল্যাঙ্গুয়েজ অফ হাদিস কোরআন সুন্না ইসলামিক লিটারেচারের ভাষা ইভেন রাসুল ইসলামের ভাষা কোরআনের ভাষা জান্নাতের ভাষা আল্লাহ সুবাহানদের যে ভাষায় কোরআন নাজিল করছেন সে ভাষা এই ভাষা তাদেরকে তাদেরকে দক্ষ করে তোলা পঞ্চম হচ্ছে হচ্ছে যে শিশুদেরকে অন্য কোনো ভাষায় মানে ফরেন ল্যাঙ্গুয়েজে তাদেরকে অভ্যস্ত করা দুইটি ফরেন ল্যাঙ্গুয়েজ তাদেরকে অভ্যস্ত করা বা বিদেশি ভাষায় তাদেরকে অভ্যস্ত করা তারপর হচ্ছে ষষ্ঠ যে বিষয়টি তা হচ্ছে যে শিশুদেরকে যা তারা শিখেছে সেই শিক্ষা অনুসারে তাদেরকে আমল তাদেরকে কাজে অভ্যস্ত করা যা তারা শিখেছে তারা যাতে তারা বুঝে এইটি তাদেরকে এই কাজে তাদেরকে অভ্যস্ত করা সপ্তম যেটি হচ্ছে যে আল মাক্তাবা আল মানজালিয়া সলেহা যে শিশুদের জন্য একটা পারিবারিক পাঠাগার পারিবারিক একটি লাইব্রেরি তাদের জন্য তৈরি করা অত্যন্ত চমৎকার সুন্দর বইয়ে ভরা একটি লাইব্রেরি তাদের জন্য তৈরি করা অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে ওলামাহ কারাম সালফেসা আলহেন মোহাদ্দিসিনে কারাম মুফাসিরিনে কারাম এবং ফোকাহা এজাম যারা মুসলিম স্কলার যুগে যুগে এসেছেন তাদের গল্প তাদেরকে শোনানো খুবই চমৎকার বিষয় তাদেরকে তাদের গল্প শোনাতে হবে যে তারা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তারা কি কাজ করেছেন প্রদর্শক এই যে তাদের জ্ঞানগত বুদ্ধিগত মেধাগত উৎকর্ষ সাধন এবং এগুলো উন্নয়নের জন্য আমরা যে আটটি মূলনীতির কথা বলেছি এই মূলনীতিগুলো এর ভূমিকায় আমরা কোরআন একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাল্লা সুফানো বলেছেন বিসমিল্লা রহমান রহিম ওল্লাহ সেই আল্লাহ সুফহানুমাতারা তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে যখন বের করেছেন যখন তোমাদের জন্ম হয়েছে তখন কিন্তু তোমরা কিছুই জানতে না তাহলে ওয়াল আল্লাহ সুবহান তোমাদের জন্য কান তোমাদের জন্য চোখ এবং তোমাদের জন্য অন্তর মন তৈরি করে দিয়েছেন যাতে লাল্লাকুম করুন যাতে তোমরা এর এগুলোর বিনিময় এগুলোর মাধ্যমে এগুলোর ব্যবহারের মাধ্যমে তোমরা জানো শেখো এবং তার কারণে তোমরা মহান আল্লাহ সুফহান ও তার সুক্রিয়া আদায় করো অতএব when we were born we were ignorant we were unaware of anything তো আফটার দ্যাট আমাদের এই শিশুকালেই আমাদের পিতামাতা এমন ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা যাতে সত্যিকার জ্ঞানটি পাই এই শিশুকালে যদি তাকে সত্যিকার জ্ঞান না দেয়া হয় শিশুকালে আপনি তাকে কোথায় ভর্তি করাচ্ছেন কি করাচ্ছেন সেগুলো যদি আপনি খুব ভালো ভালোভাবে না দেখেন ভালোভাবে না বুঝেন তাহলে আপনাকে চরম পরিণতির শিকার হতে হবে যেটি আমরা পরবর্তী আলোচনা করব এমনি আব্বাসদি আল্লাহ তিনি বর্ণনা করেছেন হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লিমু তোমরা তোমাদের সন্তানগুলোকে শিক্ষা দাও ওয়াইয়াসিরু এবং সহজ করো ওয়ালা তু আসিরু কঠিন করো না সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমরা সহজ আল্লিমু আল্লিমু এরপরে তিনি বলেছেন ইয়াসির ওয়ালা তু আসিরু তোমরা সহজ করো কঠিন করো না ওয়াবাসির ওয়ালা তু না ফেরো এবং তোমরা মানুষকে সুসংবাদ দাও তোমরা মানুষকে ভাগিয়ে দিয়েও না দূর করে দিও না এমন কঠিন করে ফেলো না so that the people will flee for the fear of of gaining knowledge জ্ঞান অর্জনের ভয় লোকেরা সেখান থেকে পালাবে এটা যাতে না হয় ওই গদি বা হাদুকুম ফালিয়াসকুত কেউ যদি রাগান্বিত হয় তাহলে যাতে সে চুপ থাকে এই হাদিসটি ইমাম বুখারি তার আল আদাব আল মুফরাদ আহমদ হাম্বল ইবনে ইবনে আদি আল কদাই ইবনে শাহিন এরা প্রত্যেক হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলা আল হাদিস আর সহিহাতে হাদিসটিকে সহি হিসেবে উল্লেখ করেছেন তাহলে আমরা এই জায়গায় এই যে ভূমিকায় আমরা যে কথাটি বলতে চাই তা হলো যে আপনারা আপনাদের শিশুদেরকে যখন তাদেরকে আপনারা শেখাবেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে এই শিশু ভবিষ্যতে বিশাল বড় একজন ব্যক্তিত্বে পরিণত হবে একটা স্বপ্ন নিয়ে আপনি আপনার সামনে এগিয়ে যেতে হবে পৃথিবীতে আপনি এমন কোনো ধর্ম পাবেন না এমন কোনো জীবন ব্যবস্থা এমন কোনো দর্শন এমন কোনো মতবাদ এমন কোনো মতামত পাবেন না যেখানে ইসলামের চেয়ে বেশি জ্ঞান অর্জনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইসলাম শিশুদেরকে সন্তানদেরকে জ্ঞান অর্জনের জন্য যেই যেই অনুপ্রেরণা প্রদান করেছে যে নির্দেশ প্রদান করেছে পৃথিবীতে আর অন্য কোথাও আপনি এমন কোনো এমন এর কোনো নজির আপনি খুঁজে পাবেন না এবং এই এই কথাটি কিন্তু শুধুমাত্র মুসলিমরা বলে তাই না অমুসলিমদের পক্ষ থেকে এর স্বীকারোক্তি ব্যাপক পরিমাণে আছে যে ইসলাম এমন জীবন ব্যবস্থা যেটি সর্বোচ্চ স্যাক্রিফাইস দিয়েও জ্ঞান অর্জন করার জন্য বলে থাকে তো এটা তো কথা সত্য এটি কেউ স্বীকার করুক বা না করুক আল্লাহ সুবাহানত কোরআন সর্বপ্রথম যে শব্দটি তিনি নাজিল করেছেন সেটি ছিল একরা যে তুমি পড়ো অ্যান্ড uh, এবং পড়ো হচ্ছে reading is the introduction to earning knowledge to obtaining knowledge জ্ঞান অর্জনের প্রথম যে ধাপ সেটি হচ্ছে পড়া এই পড়া আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসালামের পর নাজিলকৃত সর্বপ্রথম শব্দ কোরআনে তা থেকে আমরা বুঝতে পারি যে পড়া বা জ্ঞান অর্জন করা এটা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এই যে জ্ঞান অর্জনের যে কাজ এই জ্ঞান অর্জনের কাজ জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা যে পথ পদ্ধতি অবলম্বন করব নিশ্চয়ই তা কয়েকটি আরকান কয়েকটি মূল ভিত্তির উপর কয়েকটি মূল নীতির উপর তাকে প্রতিষ্ঠিত হতে হবে আমরা জ্ঞান অর্জন করব শুধু সব ধরনের জ্ঞান আর যার কার কাছ থেকে জ্ঞান সব ধরনের প্রতিষ্ঠানে গিয়ে জ্ঞান সব ধরনের শিক্ষকের কাছ থেকে তাহলে আমাদের what will be the what will be the outlook দৃষ্টিভঙ্গি কি হবে জ্ঞানের কোন জ্ঞান আমরা অর্জন করব কার কাছ থেকে অর্জন করব কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করব কিভাবে অর্জন করব তার লক্ষ্য উদ্দেশ্য কি হবে ইত্যকার বহু বিষয় এখানে রয়েছে কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সন্তানরা তারা যদি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে একটা সত্যিকার দিক নির্দেশনা সত্যিকার সিলেবাস সত্যিকার ক্যারিকুলাম সত্যিকার শিক্ষক সত্যিকার প্রতিষ্ঠান সত্যিকার এনভায়রনমেন্ট সত্যিকার ম্যাথোডোলজি এর মাধ্যমে মাধ্যমে তারা এটি অর্জন করতে পারে তাহলে পিতামাতা তাদের জন্য এবং তাদের পিতামাতার জন্য এটি একটি সংবাদ এটি একটি সুসংবাদ এটি একটি খুশ সংবাদ তাদের জন্য কিন্তু যদি এটি ভুল হয়ে যায় যদি এটার ম্যাথোলজি এটার সিলেবাস এটার খোলা এটার টিচার এটার এটার যে এনভায়রনমেন্টের যে ইনস্টিটিউশন এগুলো যদি খারাপ হয় তাহলে এই যে বক্রতা তৈরি হলো he or she will never come back to the originality কখনই সে আর অরিজিনালিটির দিকে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না এই আমাদেরকে দেখতে হবে শিশুকে জ্ঞান দেওয়ার আগে আমরা তাকে কি জ্ঞান দিচ্ছি কার কাছ থেকে জ্ঞান দিচ্ছি কে তাকে জ্ঞান দিচ্ছি তোকার বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব অবশ্যই ইনশাল্লাহ এখন আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম তা হলো যে যেই সকল মূলনীতির উপর ভিত্তি করে আমরা শিশুদেরকে জ্ঞান প্রদান করব তাদেরকে জ্ঞান অর্জন করতে দেব তার মাধ্যমে আমাদের মূল লক্ষ্য থাকবে যে তাকে সে জ্ঞান জ্ঞান অর্জন এবং জ্ঞানকে ভালোবাসা যারা জ্ঞানী তাদেরকে ভালোবাসা যারা ভালো লোক তাদেরকে ভালোবাসা জ্ঞান অর্জন করার মাধ্যমে এটা কাজে বাস্তবায়ন করা এই সকল এই সকল দর্শন এই সকল দৃষ্টিভঙ্গি এর প্রতি তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে পারে এই ক্ষেত্রে পিতামাতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি সে দায়িত্বটি হচ্ছে যে কারা তাদের শিক্ষক এবং কোন প্রতিষ্ঠানে পড়ছেন কোন সিলেবাসের কোন কারিকুলামের অধীনে তারা পড়ছেন এগুলো সত্যিকার অর্থে সঠিকভাবে তাদেরকে নির্বাচন করতে হবে এটি যদি তারা নির্বাচন ঠিকমতো না করতে পারে তাহলে it will be great, great danger. The danger will be so much dangerous in future that they are children will be completely lost এই জন্য আমরা এই যে আটটি মূলনীতির কথা বলেছি আটটি মূলনীতি আমাদেরকে ধারণ করতে হবে যে আমাদের সন্তানদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা জ্ঞানগত বুদ্ধিগত উৎকর্ষ সাধনে তাদেরকে সহযোগিতা করতে প্রথম যে বিষয়টা আমরা বলেছিলাম হকুত্তিফলি ফিত্তা আল্লুম ও গারসি হব্বিল এলমে ও আদাবিহি ফিত্তিফলে যে শিশুর জ্ঞান অর্জনের অধিকার রয়েছে অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না দু নম্বর হচ্ছে জ্ঞান অর্জন এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে ক্ষেত্রে যে শিষ্টাচার তাকে মেনটেন করতে হয় এই বিষয়গুলো তার মধ্যে ঢুকিয়ে দেয় এগুলো তার মধ্যে প্রথিত করে দেয় গ্রথিত করে দেয়া এগুলো তার মধ্যে সুদৃঢ় করে দেয়া সুদৃঢ়ভাবে এগুলো তার মধ্যে তার মধ্যে স্থাপিত করে দেয় যদি তা না হয় তাহলে জ্ঞান অর্জন করতে গিয়ে সে ডাইভার্ট হয়ে যেতে পারে সে অ্যারোগেন্ট হয়ে যেতে পারে জ্ঞান এর তাড়নায় সে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই জায়গায় আমরা যে বিষয়টি বলি আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম জ্ঞান অর্জনের ক্ষেত্রে এমন এক মূলনীতি প্রদান করেছেন যে মূলনীতি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না এবং এই মূলনীতির কারণে যুগ যুগ ধরে মুসলিমরা তারা নিজেরা তাদের সন্তানদেরকে তারা তারা তারা জ্ঞান অর্জনের জন্য তারা মরিয়া হয়ে তারা নিয়োজিত করেছেন তারা ছুটেছেন দিক বিদিক তারা শুকেছেন তারা ছুটেছেন এক দেশ থেকে অন্য দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এক শহর থেকে অন্য শহরে শহর থেকে নগরে নগর থেকে গ্রামে তারা ছুটে বেরিয়েছেন শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য রাসুল আসলাম বলেছেন তলাবুল আলমি ফারিদাতুন আলাকুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফর্জ এবং রাসুল্লাহ সাল্লাহ আলিয়াম বলেছেন সর্বোত্তম আবাদত দার মাধ্যমে ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি চলে যেতে পারে সেটি হচ্ছে জ্ঞান এবং জ্ঞান অর্জন ব্যক্তি মৃত্যুর পরেও জ্ঞান এই এটি তার জন্য সৎকায় জারিয়ার একটা চ্যানেল হিসেবে অব্যাহত থাকে যেটি তার আমল নামায় সবাব পৌঁছে দিতেই থাকে অতএব জ্ঞান এতটা গুরুত্বপূর্ণ আমরা দেখি এই জ্ঞান এটি ছোটবেলায় অর্জন করা এটি ছোটবেলায় যদি অর্জন করি তাহলে এর প্রভাব যত বেশি বড়বেলায় যদি জ্ঞান অর্জন করা হয় তাহলে ততটা প্রভাব তৈরি হয় না একটা দুর্বল হাদিসটির মধ্যে দুর্বলতা রয়েছে আবুদ্দাদি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন আর তবরানি হাদিসটিকে রেকর্ড করেছেন হাদিসটিকে কেউ কেউ দুর্বল হিসেবে তারা বর্ণনা করেছেন যে সনদটি দরিফ যাই হোক এই হাদিসে রাসুলাম বলেছেন মাসার মাসারুল্লাদি আল্লামুল আলমাফি সগিরি যে ছোটবেলায় জ্ঞান অর্জন করে তার দৃষ্টান্ত হচ্ছে এরকম কার নকশি আল হাজার যেমন পাথরের উপর খোদাই করে দেওয়ার মতো পাথরের উপর যদি খোদাই করেন তাহলে কি এই খোদাই খোদাই কখনো মুছে যাবে বালির উপর যদি আপনি লেখেন তাহলে কিন্তু এটি মুছে যেতে পারে কিন্তু পাথরের উপর খোদাই করলে অথবা আপনি যদি সেখানে খোদাই করে লেখেন তাহলে ইট উইল নেভার ইজ এটা কখনো মুছে যাবে না এইরকম ছোটবেলায় জ্ঞান অর্জন করা ওমাসেরুল্লাদিয়াতা আল্লামুল এলমাফি কিবরি আর বড় অবস্থায় যে বড় হয়ে যে জ্ঞান অর্জন করে তার দৃষ্টান্ত কাল্লাদি একটু আলাল মাঝে পানির উপর লিখছে পানির উপর লিখলে কি এটা থাকবে লাখ থাকবে না কিন্তু পাথর উপর লিখলে সেটি থেকে যায় অতএব বড়বেলার জ্ঞান অবস্থাটা হচ্ছে এরকম ছোটবেলার জ্ঞান অর্জন এই জন্য ছোটবেলা তাদেরকে আমাদের জ্ঞান দিতে হবে হাসিয়া ইবনে আবিদিন তার হাসিয়াতে একটি কবিতা তিনি বর্ণনা করেছেন কবিতাটা হলো এরকম যে আরো আনি নাসি তুমা তা আল্লাম তো ফিলকিবারি আমি বড় হয়ে বড় হয়ে আমি যে জ্ঞান অর্জন করেছিলাম সেটি আমি দেখেছি আমি সেটি ভুলে গিয়েছি ওয়ালাস্তু বিনা সিনমা তা আল্লাম তো ফিসেগারি আর আমি ছোটবেলায় যা জ্ঞান অর্জন করেছিলাম সেটি আমি ভুলিনি ওমাল ইল্লা বিত্তা আল্লমে ফিসবা আর আর ছোটবেলায় জ্ঞান অর্জন করাই হচ্ছে আসলে জ্ঞান ছোটবেলায় জ্ঞান অর্জনই মূলত জ্ঞান ওয়ামাল হিলমুবিদ ইল্লাবিদ তাহাল্লুমি ফিল কিবারে আর বড়বেলায় ধৈর্য ধারণ হচ্ছে মূলত ধৈর্য ধারণ ছোটবেলায় তো আপনার শক্তি নেই অথবা আপনি ধৈর্য ধরতে পারেন কিন্তু বড়বেলায় যখন আপনার শক্তি আছে সামর্থ্য আছে you can give an outlet to your anger সেই সময় ধৈর্য ধারণ হচ্ছে মূলত ধরো ওয়ামাল হিলমুবি বাদ সেইবি ইল্লা তাসুফুন আর ছোটবেলার পর জ্ঞান অর্জন করার প্রচেষ্টা এটা আসলে এক ধরনের অপচয় অপব্যয় নিজের শক্তি মর্তাকে গাদা কুল্লা কালবিল মার ইউসাম ইউল বাসরি যেটি প্রত্যেক ব্যক্তির অন্তরকে অন্তরকে কষ্ট দেয় এবং কষ্ট দেয় তার শ্রবণ এবং তার দৃষ্টিশক্তিকে তারপরে লাউক ফালাকাল কলবুল মোয়াল্লিমুফিসবা যদি একজন শিক্ষক ছোটবেলায় একজন ছাত্রের অন্তরটা যদি বিদীর্ণ করে দেখতেন তাহলে লাভ সলাফিহিল এলমা তাহলে তিনি দেখতেন যে তার মধ্যে জ্ঞানটি এরকম কার নকশি আল ফিল হাজার যেমন পাথরে খোদাই করে দেওয়ার মতো অতএব ছোটবেলায় জ্ঞান এর বিষয় হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ আপনি ছোটবেলায় আপনার বাচ্চাদেরকে জ্ঞান অর্জন করাতে শেখাবেন তাকে তো আপনি খেলাধুলা করবেনই যে বিষয়ে আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছিলাম তার পাশাপাশি তাকে জ্ঞান অর্জন করতে হবে তাকে একেবারে ছেড়ে দেওয়া চলবে না একেবারে উচ্ছন্নে সে চলে যাবে তাকে আপনি কোনো কিছু বলবেন না শুধুমাত্র টেলিভিশন ইন্টারনেট কম্পিউটার ল্যাপটপ অথবা ধরুন ট্যাব মোবাইল ইত্যাদি নিয়ে প্রতি মুহূর্তে তারা ব্যস্ত থাকবে এরকম নয় তাকে তখন এই উত্তম সময় তাকে শিক্ষা দেয়া আমরা দেখি আবু হানিফারা হজরত আবু হরিয়াল্লাহ আল্লাহ তালানহু একটি হাদিস বর্ণনা করেছেন এবং বাই হাকি রহিমুল্লাহ দায় দাইলামি এবং আল হাকিম তারা প্রত্যেকে তাদের স্বস্ব গ্রন্থে হাদিসটিকে তারা উল্লেখ করেছেন মান তা আল্লাম আল ইলমা রসুলাম বলেছেন যে জ্ঞান অর্জন করে ফি সাবি ব্যতিহি তার বাল্যকালে তার যৌবনে তার সে যখন সে যখন যৌবনে উপনীত হয়েছে যখন সে বার্ধক্যে উপনীত হয়নি তার আগে জ্ঞান অর্জন করেছে এখতালাতল কোরআন বিলাহমিহি ওয়াদামি যে কোরআন অর্জন কোরআন জ্ঞান অর্জন করলে তার বাল্যবেলায় বাল্যকালে কোরআন তার শরীর এ রক্ত রক্তে এবং মাংসের মধ্যে ঢুকে যায় মাংসের মধ্যে এগুলো মিশে যায় ওমান তাল্লামাহু ফি আর বড়কালে যে কোরআন জ্ঞান অর্জন করে ফাহুয়া ইয়াফলু তুমিন সে জ্ঞান তার থেকে পালিয়ে চলে যায় ওয়ালা ইয়াত্রু কিন্তু জ্ঞান তাকে সে কিন্তু জ্ঞানকে ছাড়ছে না সে কিন্তু এটাকে ধরে রাখছে আঁকড়ে ধরে রাখছে এটা অর্জন করার জন্য কিন্তু এই জ্ঞান তার কাছে থাকে না এই ফালাহু আজরুমার রাতাইন এই ব্যক্তির জন্য ডাবল সব কারণ এখন সে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করছে যদি এখন তার কাছে জ্ঞান থাকছে না still it will give him double double double সব ডাবল ভার্চু ফ্রম আল্লাহ সুবহান ওয়া তাআলা there is a different discussion কিন্তু আপনার একেবারে শরীরের ভিতরে অস্থিমজ্জায়ের যদি আপনি কোরআনকে ঢুকে দিতে চান তাহলে এটা ছোটবেলায় এই কোরআন জ্ঞান দিতে হবে ইবনে আব্বাস রদি আল্লাহ তিনি বলেন মান কারা আল কোরআন কাবলা ইয়াহতালিমা কেউ যদি কেউ যদি পরিণত বয়সে পৌঁছার বালেগ হওয়ার পূর্বে কোরআন তেলাবাত করে কোরআন পাঠ করে কোরআন মুখস্থ করে কোরআন হেফস করে ফাহুয়া মিম্মান উতিয়াল হুকমা সবিয়া সে ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে যাকে ছোটবেলায় বাল্যকালে তাকে হেকমত পাণ্ডিত্য প্রদান করা হয়েছে ও আল্লাহ সুফানুয়া তালা হজরত ইয়াহিয়া এবং ঈসা আলী সালাতু আসলামের ব্যাপারে বলেছেন যে তারা বলেছেন যে যে ওতিয়াল ওতিতুল হুকমা সবিয়া আমাকে বাল্যবেলায় আল্লাহ সুফানুয়া তালা কি করেছেন যে আমাকে পাণ্ডিত্য প্রদান করেছেন এই যে পাণ্ডিত্য ও আতাইনাহুল হুকমা সবিয়া আমরা তাকে পাণ্ডিত্য প্রদান করেছি বাল্যকালেই এই বাল্যকালে ও দাউদ আলি সালাতাম সুলাইমান আলি সালাতাম তাদেরকে প্রদান করা হয়েছিল সাহাবাই কামরাদি আল্লাহ তালাহম ইন আসহাবুল হাদিস তারা প্রত্যেকেই প্রত্যেকের বিষয়ে আমরা দেখি তারা জ্ঞান অর্জন করেছিল ছোটবেলায় এবং এটা তাদের বড় হওয়ার ক্ষেত্রে বিশাল বড় অবদান রেখেছে এবং তারা পরবর্তীতে তারা বিশাল বড় ব্যক্তিত্বে পণ্ডিতে পরিণত হয়েছেন শুধুমাত্র ছোটবেলায় তারা জ্ঞান অর্জন করেছিল সাবাই কালাম তাবেইন এবং হাদিস শাস্ত্রের পণ্ডিতগণ ফিকা শাস্ত্রের পণ্ডিতগণ তারা প্রত্যেকে আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব খতিবল বাগদাদি রহমুল্লাহ তিনি বর্ণনা করেছেন ত এফাতেমিন হায়াত সালেহ তিনি তার গ্রন্থ খুদিবাল বাগদাদি তিনি তার কিতাব আল জামে আলী আখলাক রাউি ও আদাবি সামে এই গ্রন্থে তিনি এমন একদল সালফে সালেহিনের জীবনে বর্ণনা করেছেন যারা ছোটবেলায় যারা ছোটবেলায় তারা জ্ঞান অর্জন করেছিল এবং ছোটদেরকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তারা উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছে যেমন হাসান আল বসুর রহমুল্লার কথা তিনি বলেছেন যে কদ্দিমু ইলাইনা আহদা থাকুম তোমাদের ছোট বালক বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসো হুম আফরাগ কুলুবান কারণ তাদের অন্তরগুলো এখন খালি তাদের অন্তরগুলো এখন খালি অতএব এখানে আমরা তাদের মন এখন খালি তাদের ব্রেন এখন একেবারেই খালি এখানে আমরা যা মনে চাই এখানে আমরা দিতে পারবো ওয়াহফাজুল ইমাসামি এবং তারা যা শোনে তাই তারা দ্রুত মুখস্থ করে নিতে পারে এইরকম একটি পরিস্থিতি তাদের আছে অতএব তাদেরকে আমাদের কাছে নিয়ে আসো সাঈদ ইবনে রাহমা আল আসবাই রাহমুল্লাহ তিনি বলছেন যে কুন্তু আসবাকু আসবিকু ইলা মাজলিসে আবদুল্লাহ ইবনে মোবারক আমি আবদুল্লাহ ইবনে মোবারকের তার আলোচনা অনুষ্ঠানগুলোতে তার আলোচনা সেশনগুলোতে রাতে যেতাম আমার সাথে থাকতো আমার অনেক একদল বন্ধুবান্ধব কেউ আমার আগে যেতে পারতো না এবং ওয়াজি উহুয়া মাল আসিয়াকে তিনি নিচে বড় বৃদ্ধদের সাথে সেখানে যেতেন একবার তাকে বলা হলো যে কদা গালাবানা আলাই কাহা উলা ইসবিয়ান আবদুল্লাবিন মোবারকের লক্ষ্য করে লোকেরা বলল যে এই ছোট ছোট বালকরা এই যিনি বলছেন বর্ণনা করছেন যে সাঈদ ইবিন রহমা আল আসবাহি যে অন্যান্যরা তারা বলতো আশিয়াখরা বৃদ্ধরা যে ছোটরাই তো আপনার কাছে বেশি সময় নিয়ে তারাই বেশি প্রাধান্য পায় তাদের সাথে আপনি বেশি আলোচনা করেন তারাই সংখ্যায় বেশি তো আমরা তো এখানে পাচ্ছি না ফাকলা তখন তিনি বললেন আবদুল্লাবিন মোবারক যে হা উলা ই আর মিনকুম এরাই আমার কাছে আপনাদের তুলনায় আপনাদের চেয়ে অনেক বেশি প্রত্যাশিত অনেক বেশি প্রত্যাশিত আন্তম কেন তাই শুন আপনারা তো অনেক বছর বেঁচেছেন দীর্ঘদিন আপনারা বেঁচে ছিলেন না ওয়াহা উলাই আসল্লাহ ইয়াবলুগাবিহিম আশা করা যাচ্ছে যে আল্লাহ হায়ানুমাতালা এদের মাধ্যমে ইউবাল্লে গাবিহিম এদের মাধ্যমে আল্লাহ হায়ানুমাতালা দিনের জ্ঞানকে চারিদিকে ছড়িয়ে দেবেন কলা সাঈদ তখন সাঈদ তিনি বলছেন যে ফামা বাকি আহাদুন গাইরি অতএব আমি ছাড়া আর কেউ সেখানে থাকতো না সর্বশেষ পর্যন্ত আমি সেখান থেকে জ্ঞান অর্জন করতাম অতএব এই হচ্ছে প্রিয় দর্শক আলোচনা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ছোটদেরকে প্রাধান্য দিতে হবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে স্কলারদের কাছে তাদেরকে নিয়ে যেতে হবে তাদেরকে পথ দেখিয়ে দিতে হবে যে তারা কিভাবে জ্ঞান অর্জন করবে তাদেরকে জ্ঞান অর্জনের পথ পদ্ধতি থেকে উইন্ডোগুলো থেকে সুবিধাগুলো থেকে বঞ্চিত কোনোভাবেই করা যাবে না আমরা আগামী পর্ব ইনশাল্লাহ এই বিষয়ে এই প্রথম যে মূলনীতি এই বিষয়ে কিছু আলোচনা করব তারপরে দ্বিতীয় এবং তৃতীয় মূলনীতি নিয়েও আমরা কিছু আলোচনা করব ইনশাল্লাহ আগামী পর্বে আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় হাজামা আইন্দি আলমদুল্লাহ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ